চোখ জুড়িয়ে যায় বললে অল্পই বলা হয় মন ভরে যায় বললে খুব কমই বলা হয় চোখ জুড়িয়ে যায় বললে অল্পই বলা হয় মন ভরে যায় বললে খুব কমই বলা হয় এর সে বেশি বলার ভাষা নাই আমার জানা নাই আ এর বেশি বলার ভাষা নাই আমার জানা নাই ও গো জন্মভূমি প্রিয় বাংলাদেশ ও গো মাতৃভূমি প্রিয় বাংলাদেশ ও গো জন্মভূমি প্রিয় বাংলাদেশ ওগো মাতৃভূমি প্রিয় বাংলাদেশ সোনা সোনা ধানে কিষানি স্বপ্ন বুনে সোনালি আসে কৃষক আশার প্রহর গুনে স্বপ্ন আর আশা মিলে নিতে যে হায় এক সুখে নদীতে আমাকে ভাষায় স্বপ্ন আর আশা মিলে মিশে যে হায় এক সুখে নদীতে আমাকে ভাষায় আমাকে ভাষায় চোখ জুড়িয়ে যায় বললে অল্পই বলা হয় মন ভরে যায় বললে খুব কমই বলা হয় চোখ জুড়িয়ে যায় বললে অল্পই বলা হয় মন ভরে যায় বললে খুব কমই বলা হয় এর চেয়ে বেশি বলার ভাষা নাই আমার জানা নাই আ চেয়ে বেশি বলার ভাষা নাই আমার জানা নাই ও গো জন্মভূমি প্রিয় বাংলাদেশ ওগো মাতৃভূমি প্রিয় বাংলাদেশ ওগো জন্মভূমি প্রিয় বাংলাদেশ ওগো মাতৃভূমি প্রিয় বাংলাদেশ পাহাড়ে সমতলে শত শত নদী অবিরত সাগর পানে ছোটে নিরবধি নদী আর সাগর ঘেঁচে হাজারো গ্রাম লাল সবুজের পতাকায় প্রাণের দাম নদী আর সাগর ঘেঁচে হাজারো গ্রাম লাল সবুজের পতাকায় প্রাণের দাম প্রাণের মায়ায় চোখ জুড়িয়ে যায় বললে অল্পই বলা হয় মন ভরে যায় বললে খুব কমই বলা হয় চোখ জুড়িয়ে যায় বললে অল্পই বলা হয় মন ভরে যায় বললে খুব কমই বলা হয় এর বেশি বলার ভাষা নাই আমার জানা নাই আ এর চেয়ে বেশি বলার ভাষা নাই আমার জানা নাই ও গো জন্মভূমি প্রিয় বাংলাদেশ ও গো মাতৃভূমি প্রিয় বাংলাদেশ ও গো জন্মভূমি প্রিয় বাংলাদেশ ও গো মাতৃভূমি প্রিয় বাংলাদেশ ওগো জন্মভূমি প্রিয় বাংলাদেশ ওগো মাতৃভূমি প্রিয় বাংলাদেশ ওগো জন্মভূমি প্রিয় বাংলাদেশ ওগো মাতৃভূমি প্রিয় বাংলাদেশ ওগো জন্মভূমি প্রিয় বাংলাদেশ ওগো মাতৃভূমি প্রিয় বাংলাদেশ